بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين লোকে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে প্রশ্ন করে বলো যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ এবং রাসুলের সুতরাং আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সদ্ভাব স্থাপন করো এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون মুমিন তো তাহারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তাহার আয়াত তাহাদের নিকট পাঠ করা হয় তখন উহা তাহাদের ইমান বৃদ্ধি করে এবং তাহারা তাহাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা সালাত কায়েম করে এবং আমি যাহা দিয়েছি তাহা হইতে ব্যয় করে أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم তাহারাই প্রকৃত মুমিন তাহাদের প্রতিপালকের নিকট তাহাদেরই জন্য রইয়াছে মর্যাদা ক্ষমা এবং সম্মানজনক জীবিকা كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون ইহা এইরূপ যেমন তোমার প্রতিপালক তোমাকে ন্যায়ভাবে তোমার গৃহ হইতে বাহির করিয়াছিলেন অথচ মুমিনদের একদল ইহা পছন্দ করে নাই يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় মনে হইতেছিল তাহারা যেন মৃত্যুর দিকে চালিত হইতেছে আর তাহারা যেন উহা প্রত্যক্ষ করিতেছে وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون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 موهن كيد الكافرين ইহাই তোমাদের জন্য আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করেন إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت তোমরা মীমাংসা চাহিয়াছিলে তাহা তো তোমাদের নিকট আসিয়াছে যদি তোমরা বিরত হও তবে উহা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা পুনরায় করো তাতে আমিও পুনরায় শাস্তি দিব এবং তোমাদের দল সংখ্যায় অধিক হইলেও তোমাদের কোনো কাজে আসিবে না এবং নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে রইয়াছেন يا ايها الذين امنوا اطيعوا الله ورسوله ولا تولوا عنه وانتم تسمعون হে মুমিনগণ আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করো এবং তোমরা যখন তাহার কথা শ্রবণ করিতেছ তখন উহা হইতে মুখ ফিরাইও না ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون এবং তোমরা তাহাদের ন্যায় হইও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 একত্র করা হইবে واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب তোমরা এমন ফিতনাকে ভয় করো যা বিশেষ করিয়া তোমাদের মধ্যে যারা জালিম কেবল তাহাদেরকে ক্লিষ্ট করিবে না এবং জানিয়ে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم ورزقكم من الطيبات لعلكم تشكرون স্মরণ করো তোমরা ছিল স্বল্প সংখ্যক পৃথিবীতে তোমরা দুর্বল রূপে পরিগণিত হইতে তোমরা আশঙ্কা করিতে যে লোকেরা তোমাদেরকে অকস্মাৎ ধরিয়া লইয়া যাইবে অতঃপর তিনি তোমাদেরকে আশ্রয় দেন স্বীয় সাহায্য দ্বারা তোমাদেরকে শক্তিশালী করেন এবং তোমাদেরকে উত্তম বস্তুসমূহ জীবিকা রূপে দান করেন যাহাতে তোমরা কৃতজ্ঞ হও يا ايها الذين امنوا لا تخونوا الله والرسول وتخونوا اماناتكم وانتم تعلمون হে মুমিনগণ জানিয়া শুনিয়া আল্লাহ ও তাহার রাসুলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিবে না এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করিও না واعلموا انما اموالكم واولادكم فتنه وان الله عنده اجر عظيم এবং জানিয়া রাখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা এবং আল্লাহরই নিকট মহা পুরস্কার রইয়াছে يا ايها الذين امنوا ان تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় পার্থক্য করিবার শক্তি দিবেন তোমাদের পাপ মোচন করিবেন এবং তোমাদেরকে ক্ষমা করিবেন এবং আল্লাহ অতিশয় মঙ্গলময় وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ স্মরণ করো কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য হত্যা করিবার অথবা নির্বাসিত করিবার জন্য এবং তাহারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল করেন আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين যখন তাহাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তাহারা তখন বলে আমরা তো শ্রবণ করিলাম ইচ্ছে করিলে আমরাও ইহার অনুরূপ বলিতে পারি ইহা তো শুধু সেকালের লোকদের উপকথা وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم স্মরণ করো তাহারা বলিয়াছিল হে আল্লাহ ইহা যদি তোমার পক্ষ হইতে সত্য হয় তবে আমাদের উপর আকাশ হইতে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদেরকে মর্মন্তুর শাস্তি দাও وما كان الله ليعذبهم وانت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون আল্লাহ এমন নন যে তুমি তাহাদের মধ্যে থাকিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন এবং আল্লাহ এমনও নন যে তাহারা ক্ষমা প্রার্থনা করিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون এবং তাহাদের কি বা বলিবার আছে যে আল্লাহ তাহাদেরকে শাস্তি দিবেন না যখন তারা লোকদেরকে মসজিদুল হারাম হইতে নিবৃত্ত করে তারা উহার তত্ত্বাবধায়ক নয় শুধু মুত্তাকি গণই উহার তত্ত্বাবধায়ক কিন্তু তাহাদের অধিকাংশ উহা অবগত নয় وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصديه فذوقوا العذاب بما كنتم تكفرون কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই তাহাদের সালাদ সুতরাং কুফরির জন্য তোমরা শাস্তি ভোগ করো إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون আল্লাহর পথ হইতে লোককে নিবৃত্ত করার জন্য কাফিদের তাহাদের ধন সম্পদ ব্যয় করে তাহারা ধন সম্পদ ব্যয় করিতেই থাকিবে অতঃপর উহা তাহাদের মনস্তাপের কারণ হইবে ইহার পর তাহারা পরাভূত হইবে এবং যাহারা কুফরি করে তাহাদেরকে জাহান নামে একত্র করা হইবে ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون ইহা এই জন্য যে আল্লাহ কুজনকে সুজন হইতে পৃথক করিবেন এবং কুজনদের এককে অপরের উপর রাখিবেন অতঃপর সকলকে স্তূপীকৃত করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন ইহারাই ক্ষতিগ্রস্ত قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين যাহারা কুফরি করে তাহাদেরকে বলো যদি তারা বিরত হয় তবে যাহা অতীত হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিবেন কিন্তু তাহারা যদি অন্যায়ের পুনরাবৃত্তি করে তবে পূর্ববর্তীদের দৃষ্টান্ত তো রইয়াছে وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير এবং তোমরা তাহাদের বিরুদ্ধে সংগ্রাম করিতে থাকিবে যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন সামগ্রিকভাবে প্রতিষ্ঠিত হয় এবং যদি তাহারা বিরত হয় তবে তাহারা যাহা করে আল্লাহ তো তাহার সম্যক দ্রষ্টা وإن تولوا فاعلموا أن الله مولاكم যদি তাহারা মুখ ফিরায় তবে জানিয়া রাখো আল্লাহ তোমাদের অভিভাবক কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী واعلموا انما غنمتم من شيء فان لله خمسه وللرسول فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله إن كنتم آمنتم بالله وما عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير আরো জানিয়া রাখো যুদ্ধে যাহা তোমরা লাভ করো তার এক পঞ্চমাংশ আল্লাহর রাসুলের রাসুলের স্বজনদের ইয়াতিমদের মিসকিনদের এবং মুসাফিরদের যদি তোমরা ইমান রাখো আল্লাহে এবং তাহাতে যাহা মীমাংসার দিন আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করিয়াছিলাম যেই দিন দুই দল পরস্পরের সম্মুখীন হইয়াছিল এবং আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله امرا كان مفعولا ليهلك من هلك عن بينه ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينه স্মরণ করো তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে এবং তাহারা ছিল দূর প্রান্তে আর উষ্টারোহী দল ছিল তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে যদি তোমরা পরস্পরের মধ্যে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 দল যখন পরস্পরের সম্মুখীন হইল তখন সে পিছনে সরিয়া পড়িল ও বলিল তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না তোমরা যাহা দেখিতে পাও না আমি তো তাহা দেখি নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি আর আল্লাহ শাস্তিদানে কঠোর إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم স্মরণ করো মুনাফিক ও যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা বলে ইহাদের দিন ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছে কেউ আল্লাহর উপর নির্ভর করিলে আল্লাহ তো পরাক্রান্ত ও প্রজ্ঞাময় ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق তুমি যদি দেখিতে পাইতে ফিরিস্তাগণ কাফিরদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিয়া তাহাদের প্রাণ হরণ করিতেছে এবং বলিতেছে তোমরা দহন যন্ত্রণা ভোগ করো ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد ইহা তাহা তোমাদের হস্ত যাহা পূর্বে প্রেরণ করিয়াছিল আল্লাহ তো তাহার বান্দাদের প্রতি অত্যাচারী নন كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب ফিরাউনের স্বজন ও উহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে সুতরাং আল্লাহ ইহাদের পাপের জন্য ইহাদেরকে শাস্তি দেন নিশ্চয়ই আল্লাহ শক্তিমান শাস্তি দানে কঠোর ذلك بأن الله لم يك مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم ইহা এই জন্য যে যদি কোনো সম্প্রদায় নিজেদের অবস্থার পরিবর্তন না করে তবে আল্লাহ এমন নন যে তিনি উহাদেরকে যে সম্পদ দান করিয়াছেন উহা পরিবর্তন করিবেন এবং নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ كداب ال فرعون والذين من قبلهم كذبوا بايات ربهم فاهلكناهم بذنوبهم واغرقنا ال فرعون وكل كانوا ظالمين ফেরাউনের স্বজন ও তাহাদের পূর্ববর্তীদের অভ্যাসের ন্যায় ইহারা ইহাদের প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে তাহাদের পাপের জন্য আমি তাহাদেরকে ধ্বংস করিয়াছি এবং ফিরাউনের স্বজনকে নিমজ্জিত করিয়াছি এবং তাহারা সকলেই ছিল জালিম ইন্না আল্লাহর নিকট নিকৃষ্ট জীব তাহারাই যাহারা কুফরি করে এবং ইমান আনে না الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون উহাদের মধ্যে তুমি যাহাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ তাহারা প্রত্যেকবার তাহাদের চুক্তি ভঙ্গ করে এবং তাহারা সাবধান হয় না فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون যুদ্ধে উহাদেরকে তোমরা যদি তোমাদের আয়ত্তে পাও তবে উহাদেরকে উহাদের পশ্চাতে যাহারা আছে তাহাদের হইতে বিচ্ছিন্ন করিয়া এমন ভাবে বিধ্বস্ত করিবে যাহাতে ওরা শিক্ষা লাভ করে وإما تخافن من قوم خيانة فانبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين যদি তুমি কোনো সম্প্রদায়ের চুক্তি ভঙ্গের আশঙ্কা করো তবে তোমার চুক্তিও তুমি যথাযথ বাতিল করিবে নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون কাফিররা যেন কখনো মনে না করে যে তাহারা পরিত্রাণ পাইয়াছে নিশ্চয়ই তাহারা মুমিনগণকে হতব্বল করিতে পারিবে না وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون তোমরা তাহাদের মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখিবে এত দ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহর শত্রুকে তোমাদের শত্রুকে এবং এতদ্দিত অন্যদেরকে যাহাদেরকে তোমরা জানো না আল্লাহ তাহাদেরকে জানেন আল্লাহর পথে তোমরা যাহা কিছু ব্যয় করিবে উহার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হইবে এবং তোমাদের প্রতি জুলুম করা হইবে না ইন جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم তাহারা যদি সন্ধির দিকে ঝুঁকিয়া পড়ে তবে তুমিও সন্ধির দিকে ঝুঁকিবে এবং আল্লাহর উপর নির্ভর করিবে তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ وإن যদি তাহারা তোমাকে প্রতারিত করিতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তিশালী করিয়াছেন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم এবং তিনি উহাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করিয়াছেন পৃথিবীর যাবতীয় সম্পদ ব্যয় করিল তুমি তাহাদের হৃদয়ে প্রীতি স্থাপন করিতে পারিতে না কিন্তু আল্লাহ